সানডে সাসপেন্স শুধুমাত্র মির্চিলে বাংলা ও বিশ্ব সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স আর আজ সানডে সাসপেন্সে চার্লস ডিকেন্সের লেখা the trial for murder Victorian ইংল্যান্ডের অগ্রণী লেখক ছিলেন চার্লস ডিকেন্স আঠেরোশো সালে ইংল্যান্ডের হ্যামশায়ারে জন্মগ্রহণ করেন তিনি প্রথাগত শিক্ষায় শিক্ষিত না হলেও ডিকেন্স কুড়ি বছর যাবৎ একটি সাপ্তাহিক জার্নালের সম্পাদনা করেছেন তার লেখায় স্থান পেয়েছে তৎকালীন সমাজ ও তার সমস্যার কথা তার লেখা the Pickwick Papers a Christmas Carol David Copperfield Oliver Twist Great Expectations দেড়শো বছর পরেও পাঠক লেখকের সমস্ত প্রজন্মকে অনুপ্রাণিত করে আজকের গল্প প্রথম প্রকাশিত হয় আঠেরোশো সালে গল্প পাঠে দ্বীপ গল্পের সূত্রধার আমি অগ্নি শুরু হচ্ছে দ্য ট্রায়াল ফর মার্ডার এমনটা কেন হয় বুঝতে পারিনি আজও আমার কথা ছেড়েই দিন আমি নেহাতি ছাপোষা এক মানুষ কিন্তু যারা আমার চেয়ে বিদ্যায় বুদ্ধিতে শতক্রোশ এগিয়ে তাঁরাও কোনো অদ্ভুত ব্যাখ্যাহীন ঘটনাকে মেনে নেয়ার সাহস দেখাতে পারেন না কেন পার্থিব হিসেব বহির্ভূত কোনো ঘটনার অভিজ্ঞতা তারা যেন সেটা ধামা চাপা দিতে চান যেন তার লেশমাত্র টের পেলেই সকলের সামনে হাস্যাস্পদ হবেন এমন অভিজ্ঞতা শিকড় অধিকাংশ স্বপ্ন আর অলিক বিশ্বাসের মাঝামাঝি বসে থাকে কিনা তাই আরও অবাস্তব বলে মনে হয় কিন্তু অবাস্তব শব্দের মধ্যেও বাস্তব বিরাজমান আমার এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে কোনো তত্ত্বই আমি খাড়া করতে চাই না ইউরোপ মহাদেশে এমন বেশ কয়েকটি ঘটনার কথা আমি শুনেছি তাদের থেকে আমার অভিজ্ঞতা কতটা আলাদা তা বিচার করার দায়িত্ব একমাত্র শ্রোতার তবে এটুকু বলতে পারি এই ঘটনাটি ঘটার আগে বা পরে আমি এমন অভিজ্ঞতার সম্মুখীন হইনি বলি তবে বছরখানেক আগে ইংল্যান্ডে এক ভয়াবহ হত্যাকাণ্ড ঘটে রীতিমতো শোরগোল ফেলে দেওয়া এক অপরাধ ছিল সেটি মাঝে মাঝে ভেবে অবাক লাগে অপরাধ এবং অপরাধীর কি কোনো অদৃশ্য কারখানা আছে একজন খুব অল্প সময়ের মধ্যেই আরেকজনের বিভৎস কর্মকাণ্ডের উত্তরাধিকার শুধু দাবি করে না হাসিলও করে নেয় আমি এই বিশেষ অপরাধীটির পরিচিতি সম্পর্কে কিছু বলবো না শুধু এটুকু বলতে পারি যে তার মৃতদেহ নিউ গেট জেলের কোনো এক কোনায় নিদারুণ অবহেলায় সমাধিস্থ করা হয়েছে খুনের কথা জানাজানি হওয়ার পর প্রথমটায় কেউ ভাবতেই পারেনি যে ব্যাপারটা একটা বিশেষ দিকে বাঁক নেবে বস্তুত এই মামলায় যে মানুষটা কাঠগড়ায় উঠল সে প্রাথমিক সন্দেহ ভাজনের তালিকা থেকে ছিল বহু দূরে খবরের কাগজে তার বর্ণনায় একটা শব্দও খরচ হয়নি এই কথাটা শ্রোতা মনে রাখবে এর উপর ভিত্তি করেই কিন্তু পরবর্তী সময়ে খেলা ঘুরবে আমার সঙ্গে খুনের ঘটনার আলাপ করায় খবরের কাগজ প্রাতরাশের টেবিলে টোস্ট অমলেটের মাঝে খুঁটিয়ে পড়ি ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং লাগে বিষয়টা আমি আরও বার দুয়ে গুছিয়ে পড়লাম প্রতিবেদনটা লাশ পাওয়া যায় একটি বেডরুমে তারপর সেখান থেকেই দাবানলের মতো খবরটা ছড়িয়ে পড়ে খবরটা মোটামুটি আত্মস্ত করে কাগজটা যেই না গুছিয়ে টেবিলের ওপর রেখেছি অমনি একটা কাণ্ড ঘটল কাপি করছি না কিন্তু বিশ্বাস করুন পরিষ্কার মনে হলো টুকরো টুকরো কয়েকটা ছবি আলো আধারি ঢেউয়ের ওপর ভাসতে ভাসতে এ প্রান্ত থেকে ও প্রান্ত চলে গেল আর আমি মন্ত্রমুগ্ধের মতো দেখলাম একটা বেডরুম আর সেই বেডরুমে এলোমেলো হয়ে থাকা একটা খাট স্পষ্ট দেখলাম সেই খাটটা ফাঁকা তার উপর কোনো রক্তাক্ত মৃতদেহ পড়ে নেই আমার ষষ্ঠ ইন্দ্রিয় আমার উপর সদয় আচমকা রক্তপাত দেখলে হয়তো ঘাবড়ে যেতাম নয়নাভিরাম জায়গায় গেলে লোকে অনেক কিছু দেখতে দেখতে পায় শুনেছি কিন্তু সাক্ষাৎ লন্ডনের প্রাণ কেন্দ্র পিকাডেলির সেন্ট জেমস স্ট্রিটের মতো সদা ব্যস্ত এক জায়গায় এরকম কিছু হওয়াটা খুব একটা স্বাভাবিক নয় এমনটা আমি আগে কখনো অনুভব করিনি শিরদাঁড়া বেয়ে বয়ে যাওয়া ঠান্ডা স্রোত ক্রমশ আমার রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়ল একটা মৃদু কাঁপুনি স্পর্শ করল আমায় শুধু আমি নয় আমার চেয়ারটাও নিজের জায়গা থেকে একপাশে একটু সরে গেল আমার ঘরটা একটা মোটামুটি বড় বাড়ির তিনতলা আমার ঘরে মোট দুটো জানালা এবং সেই জানালা দিয়ে মুখর পিকাডেলির একটা বড় অংশ দেখা যায় ওরকম অদ্ভুত ঘটনার পর একটু ধাতস্থ হয়ে আমি চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালাম ধীর পায়ে এসে জানালার সামনে দাঁড়ালাম হয়তো চলমান বাস্তবকে দেখলে মনটা ওই আলো আধারির জাল ছিঁড়ে বেরিয়ে আসবে আজকে সকালটা চমৎকার ঝকঝকে রোদ উঠেছে হাওয়ায় হেমন্তকালের শিরশিরানো ঝোড়ো না হলেও হাওয়ায় বেশ তেজ রয়েছে রাস্তায় রোজকার কর্মব্যস্ততা দেখে মনে হয় সকলেই আজ বেশ চন্মনে রাস্তার একপাশে স্তূপাকৃত হয়ে রয়েছে ঝরা পাতা দমকা হাওয়ায় হঠাৎ সেই পাতার রাশি চক্রাকারে ঘুরতে শুরু করল যেন একটা ঠুনকো স্তম্ভ হাওয়ার দমক থামলে পাতাগুলো যেই না ছড়িয়ে পড়ল চারপাশে আমি দেখলাম আর একটা নতুন দৃশ্য আমার দৃষ্টি থেকে সরাসরি ঠিক রাস্তার উল্টো দিকে দুটো লোক পূব থেকে পশ্চিম দিকে হাঁটছে একজন কয়েক পা এগিয়ে সামনের লোকটা হাঁটতে হাঁটতে পেছন দিকে ঘুরে তাকাচ্ছিল ভয় পেয়েছে কি কোনো কারণে দ্বিতীয় লোকটার হাব ভাব চমকে দেওয়ার মতোই সে নিজের হাতটা উঁচিয়ে রেখেছে কোনো দিকে বা কারোর দিকে দৃষ্টি আকর্ষণ করছে নাকি অন্য কোনো বিপজ্জনক মতলব রয়েছে গমগমে রাস্তার মধ্যে এরকমভাবে হাঁটতে থাকা একটা লোককে দেখে আমার হাত পা ঠান্ডা হয়ে এলো আরো অবাক লাগলো এই ভেবে যে রাস্তায় অগন্তি লোকের মধ্যে কেউ টু শব্দটা করল না তাজ্জব ব্যাপার লোক দুটো ওরকম ভিড়ে ঠাসা ফুটপাত দিয়ে এঁকে বেঁকে এগিয়ে চলল অথচ আশেপাশের কেউই তাদের গ্রাহ্যই করল না কারোর সাথে তাদের সামান্যতম ছোঁয়াও লাগল না তারা যেন জাদু বলে মসৃণভাবে ওই ভিড়ের মধ্যে দিয়ে গলে গেল আমার জানালার ঠিক সামনে দিয়ে যাওয়ার সময় তারা মুখ তুলে আমার দিকে তাকালো প্রায় একসাথে আমি দুজনের মুখই স্পষ্ট দেখতে পেলাম কিন্তু চিনতে পারলাম না দুজনের বেশভূষায় বা চেহারায় মনে রাখার মতো কিছুই লক্ষ্য করলাম না শুধু এটুকু বুঝতে পারলাম যে সামনে থাকা মানুষটার মুখটা গম্ভীর রাগই গোছের আর পিছনে থাকা মানুষটার ফ্যাটফ্যাটে সাদা মতো চেহারার রং অনেকটা বাসি অশুদ্ধ মোমের মতো আমি অকৃতদার মানুষ বাড়ির সদস্য বলতে আমি আমার ভৃত্য ও তার স্ত্রী একটা ব্যাংকে বিভাগীয় প্রধান হিসেবে কাজ করি সাধারণ মানুষের ধারণা কাজটা নিহাতি সহজ সরল চাপ নেই মাঝে মাঝে ভাবি সত্যি যদি তেমনটা হতো কাজের সূত্রেই আমি সে বছর হেমন্তকালটা লন্ডনেই ছিলাম হাওয়া বদলের সত্তর প্রয়োজন ছিল আমার রুটিন মাফিক জীবনের উপসর্গ হিসেবে আসা বিষাদ আর অবসাদের এক মিশ্রণ আমায় ধীরে ধীরে ঘিরে ধরছিল আর তার সঙ্গে নিত্য নৈমিত্তিক হজমের গোলমাল সব মিলিয়ে শারীরিক অবস্থা খুব একটা সুখকর ছিল না ইতিমধ্যে খুনের সেই ঘটনা নিয়ে জনমানসে বিশেষ উত্তেজনার সঞ্চার হল আমি এই সর্বজনীন উত্তেজনা থেকে নিজেকে দূরেই রেখেছিলাম শুধু এটুকু জানতাম যে আসামিকে খুঁজে পাওয়া গিয়েছে এবং তার বিরুদ্ধে ইচ্ছাকৃত খুনের মামলা দায়ের করা হয়েছে অভিযুক্ত তদ্দিনে নিউগেট জেলের অতিথি রূপে আসেন সেন্ট্রাল ক্রিমিনাল কোর্টে সে মামলা ওঠার কথা ছিল কিন্তু সেই মামলা একটা অধিবেশন পিছিয়ে গেল বাদী বিবাদী পক্ষ নাকি এই কেসের জন্য প্রস্তুত হওয়ার পর্যাপ্ত সময় পায়নি ঠিক কখন কোন পর্যায়ে কোন অধিবেশনে এই মামলার শুনানি হবে তা ঠিক জানতে পারিনি এবার আসি আমার ঘরের বর্ণনায় আমার বাড়িতে মোট তিনটে ঘর একটা ফ্লোরি বেডরুম সিটিং রুম এবং আর একটা ড্রেসিং রুম শেষোক্ত ঘরটিতে যেতে হয় বেডরুমের মধ্যে দিয়েই এককালে এই ঘরের মধ্যে দিয়ে সিঁড়ির দিকে যাওয়ার একটা দরজা ছিল বটে কিন্তু পরবর্তী সময় আমার বাথরুম তৈরি করার জন্য গোটা ফ্লোর প্ল্যানটাই একটু রদবদল করতে হয় আর তার জন্যই ওই দরজার উপর দিয়ে দেওয়াল তুলে দেওয়া হয় সেদিন রাতে আমি বেডরুমেই ছিলাম পরদিন সকালে কয়েকটা কাজ ছিল সেগুলো ভৃত্যকে ভালোভাবে বুঝিয়ে দিতে হতো আপনি ডেকেছিলেন বাবু হুম হুম কয়েকটা কাজের কথা আছে শোনো ডেরিক কাল সকালে বাইরের ঘরটা ঝাড়পোঁছ করে রাখবে হ্যাঁ আর এই টাকাটা রাখো বাজার করতে হবে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার কয়েকটা কাগজপত্র মিস্টার হেনেসির বাড়িতে একটু দিয়ে আসতে হবে এগুলো সপ্তাহখানেক আগেই দেওয়ার কথা ছিল কিন্তু আমি একটার পর একটা কাজের কথা বলে যাচ্ছিলাম কিন্তু এরপর যেটা ঘটল সেটার জন্য তৈরি ছিলাম না আবার চোখের সামনে ছবির মতো ফুটে উঠল আর একটা ঘটনা আমি কথা বলছিলাম আমার ভৃত্যের মুখোমুখি দাঁড়িয়ে আমার সামনে দরজাটা দিয়ে সরাসরি ড্রেসিং রুমে যাওয়া যায় আমার ভৃত্য সেই দরজার দিকে পিট করে দাঁড়িয়েছিল কথা বলতে বলতে হঠাৎ দেখলাম সেই দরজা খুলে গেল আর সেখান থেকে বেরিয়ে এলো একটা মানুষ সে খুব আগ্রহের সাথে আমায় নিজের দিকে হাতছানি দিয়ে ডাকল তার এ হেন আহ্বানে কেমন যেন রহস্যের ইঙ্গিত পেলাম আমি আমি এই মানুষটাকে চিনি পিকেডেলি রাস্তায় একেই তো দেখেছিলাম সেই অত্যধিক সাদা চেহারার লোকটা যার মুখ আর গায়ের রং অনেকটা বাসি মোমের মতো লোকটা আমায় হাতছানি দিয়ে ডেকে কয়েক মুহূর্ত অপেক্ষা করল তারপর কয়েক পা পিছিয়ে ড্রেসিং রুমের মধ্যে ঢুকে আবার দরজাটা বন্ধ করল আমার তখন রন্ধ্রে রন্ধ্রে শিহরণ খেলছে হতভম্ব হয়ে আর বসে থাকা যায় না পাশে টেবিলের ওপর রাখা মোমবাতিটা চট করে জেলে আমি দ্রুত পায়ে ড্রেসিং রুমের সামনে গিয়ে এক টানে দরজা খুলে ফেললাম কিন্তু কোথায় কি লোকটা যেন ভোজবাজির মতো উবে গিয়েছে কোথাও কেউ নেই চারপাশ নিস্তব্ধ আমার তৎপরতা দেখে আমার ভৃত্য ডেরিক থ মেরে গেল ও অবাক হয়ে দেখছে আমার মুখের ভাব কেমন নিমেষের মধ্যে পাল্টে গেল আমি কেমন খালি ঘরে মোমবাতি হাতে নিয়ে কি যেন খুঁজছি অথচ সেখানে খোঁজার মতো কিছুই নেই আমি পাগলের মতো খানিক এদিক ওদিক খুঁজলাম কয়েক সেকেন্ড পরে সম্বিত ফেরায় আমি বুঝলাম ডেরেক আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে আমি ওর দিকে তাকিয়ে একটু অসংলগ্নভাবেই বললাম ডেরেক তুমি তুমি টের পেলে না ওখানে ওখানে একটা বিশ্বাস করো আমি সচক্ষে দেখেছি আমি কিন্তু ভুল করিনি আমায় আমায় উন্মাদ ভেব না এই অদ্ভুত রে ঘটনার আতিশয্যে কথা বলতে বলতে আমি ডেরিকের কাঁধে হাত রাখলাম আর তার ফল হলো আরও সাংঘাতিক আমার হাতের ছোঁয়ায় ওর গোটা শরীর বেসামালভাবে কেঁপে উঠল অতি কষ্টে সে বলল আয়শ্বর আয়শ্বর এ কি হলো এ কি হলো এরকম এরকম ঘটনা এ যে অবিশ্বাস্য আপনাকে একজন মৃত মানুষ ডাকছে হুজুর একজন একজন মৃত মানুষের ডাক পাচ্ছেন আপনি ডেরিককে অবিশ্বাস করার কোনো কারণ ছিল না আমার কাছে গত কুড়ি বছর অত্যন্ত নিষ্ঠার সাথে আমার খেয়াল রেখেছে সে আমি যে কিছু দেখতে পাচ্ছি সেটা তো ওকে ছোঁয়া না পর্যন্ত বুঝতেই পারি তবে গত কুড়ি বছরে যেটা জানতে পারিনি সেটা আজ পারলাম বুঝলাম যে ডেরিক অতি প্রাকৃতিক ক্ষমতার অধিকারী জাদুটোনা গোছে কিছু আমার মাথা ঝিমঝিম করছিল ডেরিকের অবস্থাও তথই বছর আমি কোনো ক্রমে ভাঙা ভাঙা গলায় ওকে বললাম একটা কাজ করো তো আলমারির ওই পাল্লাটা খোলো ব্র্যান্ডির একটা বোতল পাবে নিয়ে এসো তো I need a drink pour one for yourself too তরল পানীয় গলায় ঢালায় স্নায়বিক চাপ সামান্য কমল এই রাতের আগেও যে আমি এই মানুষটাকে রাস্তায় দেখেছি সেটা আর ডেরেকের কাছে ভাঙলাম না আমি নিশ্চিত যে ওই মুখটা আমি পেকেডেলির কর্মমুখর দিনটার আগে কখনো দেখিনি প্রথম দিন লোকটা আমার জানালার সামনে দিয়ে যাওয়ার সময় মুখ তুলে তাকিয়েছিল আমার মস্তিষ্কে নিজের অস্তিত্ব গেঁথে দেওয়ার জন্যই আর দ্বিতীয়বার সে হাজিরা দিল যাতে আমি তাকে সব সময় মনে রাখি ঘটনাটা আমার বিশ্বাসের ভিত এতটাই নাড়িয়ে দিয়েছিল যে সেই রাতে আমি ঠিকঠাক ঘুমোতেই পারলাম না তবে আমি জানতাম সে একই রাতে আবার হানা দেবে না সারা রাত এপাশ ওপাশ করে ভোরের দিকে গভীর ঘুমে ঢলে পড়লাম ঘুম ভাঙল একটা তর্কাতর্কির আওয়াজে ঘুম চোখে মনে হলো ডেরিকের সাথে কারুর কথা কাটাকাটি হচ্ছে আরে কতবার বলছি আমার বাবু এরকম কাজ করেন না আরে অত শত জানি না কাগজ এসেছে নিতে হবে আরে বললাম তো আপনাকে আরে আমিও তো বললাম আপনাকে ঠিক আছে দিন এবার বিদায় হন সকাল সকাল এসে আর হুজুত করতে হবে আরে শুনুন আমার না আপনার দরজায় এসে ফালতু বকর বকর করার ইচ্ছেই নেই হ্যাঁ কার মুখ উঠেছিলাম ভগবান জানে ধুর ডেরিক সশব্দে দরজা বন্ধ করে দিল সিঁড়িতে পায়ের আওয়াজ শুনে বুঝলাম আমার ঘরের দিকেই আসছে দরজায় আলতো টোকা মেরে সে ঘরে ঢুকল আমি চোখ কচলে উঠে দেখি ওর হাতে একটা কাগজ কোনো কথা না বলে ওই কাগজের টুকরোটা আমার দিকেও এগিয়ে দিল এটাই বোধ হয় দরজায় ডেরেক আর ওই লোকটার মধ্যে কথা কাটাকাটির কারণ কাগজটা হাতে নিয়ে আমার চোখ কপালে উঠে গেল ওল্ড বেলি সেন্ট্রাল ক্রিমিনাল কোর্টে আমায় তলব করা হয়েছে তাদের আসন্ন অধিবেশনে আমায় জুরির ভূমিকা পালন করতে হবে ডেরেক ভালো করেই জানতো এরকম কাজ আমি কশ্মিন কালেও করিনি ওর হয়তো মনে হয়েছিল যে এই কাজটি যারা করেন তাদের তুলনায় আমার বিদ্যেবুদ্ধি ঢের বেশি আমায় কাগজটা হাতে নিয়ে সাত পাঁচ ভাবতে দেখে ডেরেক বলল আমি লোকটাকে অনেক করে বলেছিলাম যে আমার মনিব এমন কাজ করেন না আমি বলেছিলাম এসব তলব সমন যেখান থেকে এনেছেন সেখানেই ফেরত নিয়ে যান ওমা লোকটা বলে কিনা তোমার মনিব আসলে বা না আসলে আমার কিছু এসে যায় না পাত্তা না দিলে সমস্যা তোমার মনিবে আমার কচু পোড়া তাই নিতে হলো বাবু পরের দুদিন অনেক ভাবলাম কিন্তু কিছুতেই ঠিক করে উঠতে পারলাম না যে এই তলব গ্রহণ করব নাকি উপেক্ষা করব শেষমেশ ভাবলাম গিয়েই দেখি না একঘেয়ে রুটিন মাফিক জীবনে কিছু তো বদল আসবে নভেম্বর মাসের এক সকালে আমি বেরোলাম আদালতের উদ্দেশ্যে সেদিন ভোর থেকেই কুয়াশার মোটা চাদরে নিজেকে মুড়ে ফেলেছিল লন্ডন শহর ভিজিবিলিটি প্রায় শূন্য যেদিকে তাকাও শুধু ভারী কুয়াশার আস্তরণ চারপাশটা যেন কেউ পাংশুটে রঙে রাঙিয়ে দিয়েছে পিকাডেলি থেকে যত এগোতে থাকলাম চারপাশ ঠিক ততটাই অন্ধকার হয়ে আসতে শুরু করল ইস্ট অফ টেম্পল বারে পৌঁছে মনে হচ্ছিল এই ধোঁয়াটে আবহাওয়ায় দম বন্ধ হয়ে আসবে আমার গন্তব্যে পৌঁছে দেখলাম চারপাশ এতটা অন্ধকার যে গ্যাসের বাতি জ্বালাতে হয়েছে বেশ কয়েকটা মিনারের ওপর থেকে জলা বাতির আলোয় আদালত চত্বর একেবারে ঝকঝক করছে একজন কর্মচারী আমায় দেখে এগিয়ে এসে বললেন ওই যে সিঁড়ি দিয়ে উঠে বাঁদিকে চলে যান তখনও বুঝিনি যে অভিযুক্তের বিচার সেদিন থেকেই শুরু হবে তখনও আমার মনে একটা কিন্তু কিন্তু ভাব রয়েছে কিসের জন্য বুঝতে পারছি না যাই হোক আমি নির্দিষ্ট জায়গায় গিয়ে বসলাম ঘন কুয়াশা আর মানুষের নিঃশ্বাস প্রশ্বাসের যোগ ফলে তখন আদালত কক্ষে চারপাশটা ধোঁয়াটে হয়ে রয়েছে বড় বড় জানলার বাইরে যতটুকু চোখ যায় তত দূরই বিষণ্ন ধূসর কুয়াশার পর্দা ছড়িয়ে রয়েছে আর সেটাকে চিরে মাঝে মাঝে ভেসে আসছে পচা খড় পাতা আর পুরু আলকাতরার ওপর দিয়ে মশমশিয়ে চলে যাওয়া ভারী বুট বা চাকার শব্দ আদালত কক্ষে সেদিন জোর গুঞ্জন হয়তো এই কেস নিয়েই সবাই ফিসফিস করছে আর এক ফিসফিসানির সাথে আর এক যুক্ত হয়ে একটা জোরদার কানে তালা ধরানো শব্দের সৃষ্টি হচ্ছে খানিক্ষণ পরেই দুজন জাজ সাহেব আদালত কক্ষে প্রবেশ করলেন তাদের উপস্থিতিতে সবাই অ্যাটেনশনের ভঙ্গিতে জড়সড় হয়ে উঠে দাঁড়ালো গুঞ্জন থেমে গেল এক লহমায় একজন হুকুম করলেন অভিযুক্তকে পেশ করা হোক একজন রক্ষী তাকে নিয়ে এলো এবার আমার দম বন্ধ হওয়ার জোগাড় এই লোকটাকে আমি চিনি আমি এর মুখ চিনি এই লোকটাকে আমি দেখেছি পিকাডেলির সেই রাস্তায় এই লোকটাই তো আগে আগে হাঁটছিল আর হাঁটতে হাঁটতে এদিক ওদিক তাকাচ্ছিল আমার মুখের ভেতরটা শুকিয়ে গিয়েছে তবে জল খেলেও এই শুষ্কতা দূর হবে না আমি জানি ভাগ্যিস আমার নাম ধরে কেউ ডাকেনি তখন ডাকলে মুখ দিয়ে কোনো আওয়াজই বেরোতো না প্যানেলে আমার নাম ছিল ছয় বা আট নম্বরে তাই সে যাত্রা বেঁচে গেল যথাসময় জাজ সাহেব আমার নাম ধরে ডাকলেন এবং আমি হাত তুলে নিজের উপস্থিতি জানান দিলাম অভিযুক্ত লোকটি কাঠগড়ায় চুপচাপ দাঁড়িয়েছিল নিবিষ্ট মনে চারপাশ নিরীক্ষণ করছিল সে আমি জুরাস বক্সে পা রাখতেই তার হাব ভাব আমূল বদলে গেল সে অত্যন্ত অস্থির বিচলিত হয়ে উঠল হাত পা ছুঁড়ে সে যেন কিছু বলতে চায় যেন আমায় চ্যালেঞ্জ করতে চায় এতটাই যে তার উকিল এগিয়ে গিয়ে মক্কেলের সাথে খানিক ফিসফিস করে কথা বলে তাকে শান্ত করলেন এই মামলা চুকে যাওয়ার পর সেই উকিল ভদ্রলোক আমায় বলেছিলেন যে আমায় দেখে তার মক্কেল কেন খেপে উঠেছিলেন তিনি জানতে পারেননি লোকটা শুধু তাকে এইটুকুই বলেছিল যে করেই হোক ওই লোকটাকে থামাও ওই লোকটাকে থামাও ওকে চ্যালেঞ্জ করো যে করেই হোক এটা করো এটা করো উকিলবাবুটি এটাও বলেছিলেন যে আদালতে আসার আগে আমার নাম জানা দুরস্ত তার মক্কেল আমায় কোনোদিন দেখেওনি তবুও এমন কেন করল অদ্ভুত মামলার খাতিরে আমাকে এবং আমার সহকর্মীদের অর্থাৎ জুরির বাকি সদস্যদের পরের দশ দিন ওই জায়গাতেই থাকতে হতো আমার জীবনের সেই অদ্ভুতুরে ঘটনা প্রবাহে আরও কয়েকটা অবিশ্বাস্য পরত যুক্ত হলো এই কদিনে খুনের মামলা সংক্রান্ত পুঙ্খানুপুঙ্খ বর্ণনা দেওয়া এই ক্ষেত্রে নিষ্প্রয়োজন কারণ নিউগেটের ঘটনাবলীর থেকেও আরও অদ্ভুত হয়ে উঠেছিল আমার জীবন আমায় ফোরম্যান অফ দ্য জুরি বেছে নেওয়া হলো খুব সরল ভাষায় বোঝাতে গেলে জুরিদের সভাপতি বা মুখপাত্র অর্থাৎ বেশি দায়িত্ব মামলা সেদিন দ্বিতীয় দিনে গড়িয়েছে আমি সচেতন ও সতর্কভাবে কাজ করছি প্রায় দু ঘন্টা ধরে সাক্ষ্য প্রমাণ নেওয়া হলো পরের সাক্ষীকে ডাকা হোক আগে হুজুর আসুন ওখানে এসে দাঁড়ান ওর দিকে তাকিয়ে বলুন দেখি এমন সব কাজকর্ম চলছিল আমি ঘাড় ঘুরিয়ে সঙ্গী জুরিদের দিকে তাকালাম আর তাকিয়ে মনে হলো আমার কি মাথার ব্যারাম দেখা দিল কতজন জুড়ি আছেন গুনতে পারছি না কেন বেশ কয়েকবার মনে মনে গুনলাম কিন্তু না প্রতিবার একই ভুল করছি দেখে মনে হচ্ছে যেন যেন একজন বেশি পাশের জুরির কাঁধে টোকা মেরে জিজ্ঞেস করলাম কতজন জুরি আছে বলুন তো এখানে আলো এত কম ঠিক বুঝতে পারছি না সেই ভদ্রলোক আমার দিকে বেশ অবাক হয়ে তাকালেন কিন্তু আমার অনুরোধ না ফেলে ঘাড় ঘুরিয়ে দেখে বললেন আমরা কতজন আছি আচ্ছা দাঁড়ান আমরা আছি তেরো তেরো কি না না না বারো বারো আমরা বারো জন আছি আমার হিসেব অনুযায়ী সেদিন আমরা বারো জনই ছিলাম তেরো জন গোনা বা ভাবার মতো কোনো কারণ ছিল না কারণ গোনার জন্য যে রক্ত মাংসের কাঠামো বা অবয়ব লাগে সেটা আমাদের দৃষ্টিগোচর হয়নি কিন্তু আমার স্পষ্ট মনে হচ্ছিল যেন একটা ছায়া দানা বাঁধছে একটা আবছা কিছু রয়েছে একপাশে যার ছায়া সে নিজ মূর্তিতে আসেনি তবে সে যে আসবে সে কথাই যেন তার ছায়া জানান দিয়ে যাচ্ছিল লন্ডন ট্যাভার্নে জুরিতে থাকার বন্দোবস্ত করা হলো একটা বিশাল ঘরে পরপর খাট পাতা রয়েছে আমাদের নিরাপত্তা ও নজরদারির দায়িত্বে ছিলেন মিস্টার হারকার নামে এক ভদ্রলোক নম্র স্বভাবে ও কথাবার্তায় চৌখস এই মানুষটিকে আমাদের সবার পছন্দ হয়ে গেল মিস্টার হারকারের নাকের নিচে মোটা গোঁপ জোড়া নজর কাড়ার মতোই আমরা সবাই তাকে পেয়ে আশ্বস্ত হলাম এরকম একজন সদালাপি উপকারী মানুষের সঙ্গে আলাপ হলে কার না ভালো লাগে ক্রমে রাত গভীর হল আমরা প্রত্যেকেই নিজের নিজের বিছানায় গায়ে দিয়ে দিলাম মিস্টার হারকারের বিছানাটা ছিল দরজার সামনে আড়াআড়িভাবে পাতা সেদিন সকালে আদালতে জুরিদের গুনতে না পারার ব্যাপারটা আমার মাথায় খেলছিল তার উপর আবার নতুন জায়গা সব মিলিয়ে আমার ঘুম আসছিল না দেখলাম মিস্টার হারকার তখনও জেগে রয়েছে আমি কোটের পকেট থেকে নস্যির ডিবেটা বার করে তার বিছানার পাশে গিয়ে দাঁড়ালাম একটা টুল টেনে বসে নস্যির ডিবেটা তার দিকে এগিয়ে দিয়ে বললাম খুব ভালো জিনিস নিয়েই দেখুন না আপনার এটা চলে তো মিস্টার হারকার একটু হেসে হাত বাড়িয়ে আমার থেকে ডিবেটা নিতে গেলেন তার আঙুল আমার আঙুল ছুঁলো আর ভদ্রলোক যেন সঙ্গে সঙ্গে বিদ্যুৎ সৃষ্টির মতো শিউরে উঠলেন ঘরের একদিকে তাকিয়ে সম্মোহিত কণ্ঠে বলে উঠলেন ওখানে খেয়ে দাঁড়িয়ে আমি মিস্টার হারকারের দৃষ্টি অনুসরণ করে দেখলাম এমন এক দৃশ্য যার সাথে শেষের কয়েকদিনে আমার পরিচয় হয়ে গিয়েছে সেই ফ্যাট ফ্যাটি সাদা চেহারার লোকটা পিকাডেলিতে যাকে প্রথম লোকটার পেছনে হাঁটতে দেখেছিলাম আজ পেয়েছি একে আমি তেড়ে ফুঁড়ে কয়েক পা এগিয়ে গেলাম আর তারপরেই পেছনে ফিরে দেখি মিস্টার হারকার হালকা হেসে বলছেন যাক বাবা ওটা চাঁদের আলো কয়েক সেকেন্ডের জন্য আমি ভেবেছিলাম আমাদের জুরির ত্রয়োদশ সদস্য এসে হাজির হয়েছেন বোধহয় নিজের বিছানা খুঁজছেন কিন্তু এখন দেখছি ওটা তো স্রেফ চাঁদের আলোর খেলা মিস্টার হারকার হয়তো দেখতে বা বুঝতে পারছিলেন না আমি তাকে একটু চাপা গলায় বললাম চলুন না ঘরের ওই মাথাটা দেখে আসি আমি স্পষ্ট দেখতে পাচ্ছি সেই লোকটা ছায়ার মতো এগিয়ে যাচ্ছে ঘুমন্ত জুরিদের দিকে এগারো জনই অকাতরে ঘুমোচ্ছেন আর সেই লোকটা পায়ে পায়ে এগিয়ে প্রত্যেকের বিছানার ধারে গিয়ে একদম তাদের বালিশের পাশে কিছুক্ষণ দাঁড়াচ্ছে তারপর সেখান থেকে সরে গিয়ে পাশের বিছানার দিকে এগিয়ে যাচ্ছে আমি লক্ষ্য করলাম ছায়াময় লোকটা খাটের ডান পাশ দিয়ে বেরিয়ে ঠিক তার পাশের বিছানার পায়াটা অতিক্রম করছে এক প্যাটার্ন প্রতিবার বালিশের পাশে গিয়ে দাঁড়াচ্ছে আর পাশ ফিরে ঘুমিয়ে থাকা মানুষগুলোর দিকে এক দৃষ্টে তাকিয়ে গভীরভাবে কি যেন ভাবছে আমার বিছানা আর মিস্টার হার্কারের বিছানা ছিল প্রায় পাশাপাশি কিন্তু ছায়াময় লোকটা যেন আমাদের দিকে তাকালও না তারপর সেই একইভাবে গভীর চিন্তামগ্ন মুখে সে বেরিয়ে গেল ঘরের দেওয়ালের বেশ খানিকটা উপরে একটা বড় জানালা ছিল চাঁদের আলো ঘরে ঢোকে ওই রাস্তা দিয়ে লোকটা যেন অদৃশ্য সিঁড়ি বেয়ে ওই জানালার কাছে পৌঁছে হাওয়ায় মিলিয়ে গেল গোটা ব্যাপারটা স্থায়িত্ব ছিল মিনিট কয়েক কিন্তু আমার মনে হল অনন্তকাল ব্যাপী ছিল তার এই আকস্মিক আবির্ভাব সম্বিত ফিরতে দেখি ঘেমে গেছি পরদিন সকালে উঠে প্রাতরাশের টেবিলে প্রত্যেকেই বললেন কাল রাতে ওই খুন হওয়া মানুষটার স্বপ্ন দেখেছি আমি বলেন কি আমিও তো একই স্বপ্ন দেখেছি আরে আমিও সবাই একই স্বপ্ন দেখেছে শুধু আমি আর মিস্টার হারকার ছাড়া আবার মামলার কাজ শুরু হলো গড়ি গেল আরো কয়েকটা দিন যে কথাটা আমার মনে মাথা চাড়া দিচ্ছিল এতদিন সেটা এখন স্থির বিশ্বাসে দাঁড়িয়ে গেল এবং সেই বিশ্বাস হল পেকেডেলিতে দেখা দেওয়া সেই লোকটা সেই সাদা চেহারার লোকটাই আসলে খুন হয়েছে কতকটা আমায় বোঝানোর জন্যই সে সাক্ষ্য দিতে আসছে মামলার পঞ্চম দিন প্রসিকিউশন কেস প্রায় গুটিয়ে এনেছে আমরা এতদিনে জানতে পেরেছি যে খুনের পর মৃতদেহ বেডরুমে খুঁজে পাওয়া যায়নি একটা গোপন জায়গা থেকে সেটা বেরোয় খুনিকে সেই জায়গাটা খুঁড়তে দেখা গিয়েছিল পুরো ব্যাপারটা একটা মিনিয়েচার তৈরি করা হলো সাক্ষীরা শনাক্ত করলেন এবং সেটা বেঞ্চের হাতে তুলে দেওয়া হল এবার জুরিরা সেটা খুঁটিয়ে পরীক্ষা করে দেখবেন জিনিসটা হাতে নিয়ে কালো গাউন পরা এক অফিসার আমাদের দিকে এগিয়ে এলেন আর ভোজবাজির মতো সেই ভৌতিক উপস্থিতি এসে হাজির হল দেখলাম ভিড়ের মধ্যে থেকে কুতকুতে চোখ নিয়ে আমার দিকে প্রবল রাগ এবং ক্ষোভ নিয়ে সে তাকিয়ে আছে দমকা বাতাসের মতো আচমকা উড়ে এসে সে আদালতের কর্মচারীর হাত থেকে মিনিয়েচারটা ধরল ও নিজ হস্তে আমার হাতে তুলে দিল আমি নির্জীব উদ্ভিদের মতো দাঁড়িয়ে রইলাম সেই ভৌতিক মূর্তি আমার সামনে দাঁড়িয়ে চাপা ফ্যাঁস ফ্যাঁসে গলায় বলল তখন আমার বয়স আরো কম ছিল আর আমার মুখ রক্ত শূন্য হয়ে যায়নি পাশে জুরির হাতে মিনিয়েচারটা তুলে দেওয়ার কথা ছিল আমার আমায় কাজটা প্রায় করতেই হলো না এই মূর্তি সেটা সম্পন্ন করল সেই জুরি থেকে তার পাশে তার থেকে তার পাশে বারো জন সদস্যের হাতেই মিনিয়েচারটা গেল এই মূর্তির হাত মারফত তারপর আবার সেটা এলো আমার কাছে বলাই বাহুল্য আমি ছাড়া আর কেউই ব্যাপারটা ঠাহর করতে পারল না ডিনার টেবলে এবং মিস্টার হারকারের তত্ত্বাবধানে সেই ট্যাভার্নে থাকাকালীন আমরা প্রতিদিনই কেসের খুঁটিনাটি নিয়ে আলোচনা করতাম কোন দিকে মামলা গড়াচ্ছে কিভাবে তার নিষ্পত্তি হবে সেই নিয়ে পঞ্চম দিনেও তার কোনো ব্যতিক্রম হল না ততদিনে মামলাও আমাদের সামনে একটা আকার নিয়েছে প্রসিকিউশনের কাজ শেষ মোটামুটি জানি কি হতে চলেছে তাই সেদিনের আলোচনা ছিল বেশ উত্তপ্ত প্রত্যেকেই কম বেশি উত্তেজিত প্রত্যেকেই নিজের চিন্তাধারা ব্যক্ত করতে উদ্গ্রীব আমি বলছি যদি মোটিভ না থাকে তবে ঘটবে কি করে কি যে বলো খুন করে নিয়ে গেল বাড়ি থেকে কেউ বুঝলো না অর্বাচীন মন্তব্য শুনলে তো কি ঘটেছিল সেদিন আমাদের মধ্যে একজন ছিলেন এক ধর্মীয় সংগঠনের হোমরা চোমরা তার মতো আকাট মূর্খ আমি বড় একটা দেখিনি তাকে যোগ্য সংগত দিত তার দুই অপগণ্ড সাগরেদ সব রকমের প্রমাণের ক্ষেত্রেই তারা উদ্ভট যুক্তি দেখিয়ে সেটিকে নস্বাত করতে চাইতেন প্রায় বিনা কারণেই সব সময় চিৎকার চেঁচামেচি করে আমাদের ধৈর্যের কঠিন পরীক্ষা নিতেন সেদিন রাত্রে তারা একটু বেশি জোরেই নিজেদের জাহির করতে চাইলেন আমাদের মত মানে আইনের রায় এমনি এমনি কিছু বলি না কতবার তো আমাদের কথা শুনে আইন নিজেদের রাস্তা পাল্টে ফেলেছে ওসব ছাড়ো আর আমরা কি বলছি শোনো আমার বিরক্ত লাগছিল তিনজন প্রাপ্তবয়স্ক মানুষ কি করে নিজেদের এতটা হাসির খোরাকে পরিণত করতে পারে এই তিনজন একটা টেবিলের ওপর হুমড়ি খেয়ে বসে এসব আলোচনা করছিল তখনই দেখলাম আমি লোকটাকে যাকে আমি এখন স্বচ্ছন্দে খুন হওয়া লোকটা বলতে পারি তার মুখ গম্ভীর লোকটা এই তিনজনের পেছনে দাঁড়িয়েছিল আমার সঙ্গে চোখাচোখি হওয়ায় সে আমায় হাতছানি দিয়ে ডাকল আমি দ্রুত পদে এগিয়ে গিয়ে ওই তিনজনের একজনের কাঁধে হাত রেখে বললাম আপনারা এত উত্তেজিত কেন সঙ্গে সঙ্গে পাশে তাকিয়ে দেখলাম ওই খুন হওয়া লোকটা আবার মিলিয়ে গেছে এরপর থেকে ওই ঘরে অর্থাৎ আমাদের পালিত বাসস্থানে যখনই জুরির কয়েকজন সদস্য নিজেদের মধ্যে মামলা নানান দিক নিয়ে আলোচনা করতেন ওই লোকটা যেন অলিখিত নিয়ম বলে এসে হাজির হতো এবং কেমন নিঃসারে আমায় হাত বাড়িয়ে ডাকত আমার প্রতিটা রোমকূপে জাগত ভয়ের শিহরণ কিন্তু সেদিক যাওয়া থেকে নিজেকে আটকানো ছিল দুঃসাধ্য কাজ প্রসিকিউশন শেষ হলো এবার কাজ শুরু হলো ডিফেন্সের এই সময় আমি সেই ভৌতিক উপস্থিতিকে প্রতিদিন দেখতে পেতাম আদালত কক্ষে সে আমায় কিছু না বললেও সেই সময়ের বক্তার দিকে তাকিয়ে ইশারা করত চাপা গলায় বিড়বিড় করত খুন হওয়া মানুষটির গলার নলি সরাসরি এক টানে কাটা হয়েছিল অভিযুক্তের আইনজীবী দাবি করেন ধর্মাবতার এটা খুন নয় আত্মহত্যা মৃত ব্যক্তি নিজেই নিজের গলা কেটেছেন এই যুক্তি পেশ করা মাত্রই আমি দেখলাম সেই ছায়াময় ভৌতিক উপস্থিতিকে তাকে এতদিন দেখে দেখে চোখ সয়ে এসেছিল কিন্তু এবার দেখলাম তার মধ্যে একটা বদল এসেছে দেখলাম কে যেন ভয়ানকভাবে তার গলার নলি কেটে দিয়েছে শিরা উপশিরা বেরিয়ে এসে সেখানে হাঁ করে রয়েছে একটা বিভৎস গহ্বর সেই রকম রূপ নিয়ে ওই ভৌতিক উপস্থিতি বক্তার ঠিক পাশে দাঁড়িয়ে ডান এবং বাঁ হাত নিজের গলার নলির ওপর চালাচ্ছে যেন সে বোঝাতে চাইছে কেউ ওরকম নৃশংসভাবে নিজের গলা কাটতে পারে না আরেকদিন সাক্ষ্যদান চলছে এক সাক্ষী এসে বললেন এই ভদ্রলোককে আমি বিলক্ষণ চিনি ইনি যে খুনের মামলায় অভিযুক্ত সেটা জানতে পেরে আমার আশ্চর্য লাগছে উনি অত্যন্ত বন্ধু বৎসল আলাপি মানুষ উনি এমনটা করতেই পারেন না এই কথা শুনেই খুন হওয়া মানুষটির সেই ভৌতিক উপস্থিতি তার সামনে গিয়ে দাঁড়ালো ক্রুদ্ধ মুখে তার দিকে সেখানিক তাকিয়ে হাতটা বাড়ালো আতঙ্কের শেষ সীমানায় আসে বিস্ময় আর সেই বিস্ময় নিয়ে দেখলাম বাড়িয়ে দেওয়া হাতটা ক্রমশ বেড়েই চলল সেই হাত থেকে এবার একটা আঙুল বেরিয়ে সে প্রচণ্ডভাবে অভিযুক্তের মুখাবয়বের দিকে দেখাতে থাকল কেউ কিছু বুঝল না কিন্তু আমি বুঝলাম সেই লোকটা নিঃশব্দে চিৎকার করে বলে চলেছে দেখো দেখো এই বন্ধু বাৎসল্য স্রেফ একটা মুখোশ এই লোকটা আসলে ধূর্ত শয়তান এক অপরাধী এরপরের ঘটনাগুলো আরও চমকপ্রদ আমি নিশ্চিত মানব সভ্যতার ইতিহাসের কোনো অধ্যায়ে এমন বিবরণ নেই এই ভৌতিক উপস্থিতিকে কেউ দেখতে পেত না আমি ছাড়া সে ঘুরে বেড়াতো আদালত কক্ষ জুড়ে লোকের সামনে দাঁড়াতো নানান ইঙ্গিত করত কিন্তু কেউ তাকে চাক্ষুষ দেখতে পেত না অবশ্য দেখতে না পেলেও সে যাদের যাদের সামনে গিয়ে দাঁড়াত তারা স্নায়বিক নিয়ন্ত্রণ হারাতেন বা প্রাণান্তকর অস্বাচ্ছন্দের মুখোমুখি হতেন সোজা কথায় কিছু না কিছু ভাবে তাদের মস্তিষ্কে সে একটা চিহ্ন রাখতই ডিফেন্স কাউন্সিল প্রথম থেকেই চেষ্টা করছিলেন গোটা ঘটনাকে একটা আত্মহত্যার রঙে রাঙিয়ে তুলতে খুন নাকি আদৌ ঘটেনি অভিযুক্তের পক্ষের এক উকিল যখন এই মর্মে বক্তব্য পেশ করছেন আমি স্থির চোখে দেখলাম সেই ভৌতিক উপস্থিতিকে সে উকিলের ঠিক পাশেই দাঁড়িয়ে রয়েছে ভদ্রলোক জোর গলায় বলছিলেন আমার অভিজ্ঞতা বলছে এটা খুন হতেই পারে না ধর্মাবতার স্রেফ আত্মহত্যার ঘটনা এটা একঘেয়ে জীবনে সবার একটু মুখরোচক উপাদান চাই তাই খুনের মড়কে এই ঘটনা সাজানো হচ্ছে দ্যাটস অল আমার মনে হলো ভৌতিক উপস্থিতি তার দিকে তাকিয়ে ঈষৎ হাসল আর তাতেই ঘটল কাণ্ডটা উকিলবাবুর গলা কাঁপতে থাকলো আর তারপর তার কথাগুলো অসংলগ্ন হয়ে পড়ল দেখুন ব্যাপারটা ব্যাপারটা হচ্ছে অনেক অনেক পুরনো কিছুদিন কিছুদিন পূর্বে তারপর উকিল বাবু কথার খেয়ে হারিয়ে ফেললেন তার কপালে তখন ঝকঝক করছে ঘামের বিন্দু তিনি পকেট থেকে রুমাল বার করে কপাল মুখ মুছলেন আমি দেখলাম তার মুখ পুরো ফ্যাকাশে হয়ে গেছে সেদিন যখন সেই মহিলা দরাজ গলায় অভিযুক্তের প্রশংসা করছেন তখন খুন হওয়া ভৌতিক উপস্থিতি এসে সেই আসামির দিকে আঙুল বাড়িয়ে দিয়েছিল আমি দেখেছিলাম সেই মহিলা চোখ দুটো যেন কোনো জাদু বলে যন্ত্রের মতো সেই আঙুলের গতিবিধি অনুসরণ করে কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা লোকটার মুখে গিয়ে নিবদ্ধ হয়েছে এরকম ঘটনা আরও ঘটল মামলার সেদিন অষ্টম দিন সকালবেলায় শুনানির পর সাময়িক বিরতি এলো জাজ সাহেব বাইরে বেরোলেন আমরাও চট করে বাইরে থেকে সামান্য কিছু খেয়ে আদালত কক্ষে এসে দেখি জজ সাহেবরা তখনও ফিরে আসেননি আমি আশেপাশে চোখ বুলিয়েও কোথাও সেই উপস্থিতিকে দেখতে পেলাম না একটু পরে গ্যালারিতে থাকাতেই দেখতে পেলাম তাকে সে একজন মহিলার গায়ে হেলান দিয়ে সামনে ঝুঁকে পড়ে দেখছে জাজ সাহেবরা এসেছেন কিনা পর মুহূর্তে সেই মহিলা সাংঘাতিক জোরে চেঁচিয়ে উঠে অজ্ঞান হয়ে গেলেন লোকজন ধরাধরি করে তাকে বাইরে নিয়ে গেল জাজরাও কিন্তু ছাড় পেলেন না শুনানি শেষ হওয়ার পর একদিন জাজ সাহেব পাতা উল্টে নোটস দেখছিলেন বোধহয় আমি দেখলাম জাজ সাহেবদের আদালতে ঢোকার দরজা দিয়ে বেরিয়ে এলো সেই উপস্থিতি এবং খুবই ব্যগ্রভাবে জাজের কাঁধের ওপর ঝুঁকে পড়ে দেখার চেষ্টা করলো ঠিক কি লেখা হচ্ছে সেই নোট বইয়ে তারপর ঠিক কি হলো বুঝতে পারলাম না কিন্তু আমি স্পষ্ট দেখলাম জাজ সাহেবের মুখটা আমূল বদলে যাচ্ছে তার হাত কাঁপছে গোটা শরীরটা বেসামালভাবে কেঁপে উঠছে উনি এই কাঁপা হাতেই এক গ্লাস জল খেলেন তারপর মুখটুক মুছে কোনো ক্রমে বললেন আমায় আমায় মাফ করবেন আমার একটু সময় চাই একটু একটু বিশ্রাম লাগবে এই এই দম বন্ধ করা পরিস্থিতি হ্যাঁ, ভীষণ ভীষণ অস্বস্তি বোধ করছি এই দিনগুলোর একঘেয়েমি যেন কাটতেই চাই না রোজ সেই এক জাজ প্রশ্ন উত্তরের এক পালা পেপারের জাজ সাহেবের কলম ঘষার শব্দ বাইরে সেই বিষণ্ন দৃশ্য আর ঘোলাটে কুয়াশা আর এই একঘেয়েমির মধ্যে একঘেয়ে ছিল সেই উপস্থিতি নিজের অস্তিত্বের ভুতুড়ে ছাপ সে সব সময় রেখে যেত আমি খেয়াল করেছিলাম সে কখনোই অভিযুক্তের দিকে তাকাত না আঙুল তুলে দেখাতো কিন্তু তাকাত না আমি রোজ দেখতাম আর ভাবতাম কেন এমনটা কেন হচ্ছে সেই মিনিয়েচার নিদর্শনের ঘটনার পর সে আমার দিকেও তাকায়নি শুধু মামলার শেষের দিকের কয়েকটি মুহূর্ত ছাড়া অবশেষে রায়দানের দিন এলো তখন রাত দশটা বাজতে সাত মিনিট বাকি আমিও বাকি এগারো জন জুরি মেম্বার সলা পরামর্শ করছি রায় নিয়ে ধর্মীয় সংগঠনের সেই নির্বোধ সদস্য ও তার অধিকতর নির্বোধ সাগরেদদের পাল্লায় পড়ে আমার প্রাণ তখন ওষ্ঠাগত তাদের কোনো কিছুই পছন্দ হচ্ছে না তারা ইচ্ছাকৃতভাবে সমস্যার সৃষ্টি করছেন জাজ সাহেবের যে নির্দেশ ও নিদানের সারমর্ম বুঝতে কারোর কোনো অসুবিধে হচ্ছে না সেটা কিছুতেই তাদের বোধগম্য হচ্ছিল না আমরা দুবার আদালত কক্ষে ফিরে গিয়ে জাজ সাহেবের কাছে অনুরোধ করলাম তাদের হুকুমের কয়েকটি অংশ পুনরায় পড়ে শোনানোর জন্য শেষমেশ আমাদেরই জয় হল রায় নিয়ে আমিও বাকি জুরিরা ফিরে এলাম ঘড়ির কাঁটায় তখন রাত বারোটা ছাড়িয়ে আরো দশ মিনিট পেরিয়ে গেছে আমি দেখলাম সেই ভৌতিক উপস্থিতি জুরি বক্সের ঠিক উল্টো দিকে দাঁড়িয়ে রয়েছে এবং এক দৃষ্টে আমার দিকে তাকিয়ে রয়েছে যেন এই পার্থিব জগতে তার যাবতীয় মনোযোগের কেন্দ্রবিন্দু শুধু আমি আমি নিজের জায়গা নিলাম সেই উপস্থিতি থেকে চোখ সরালাম না এক ফোঁটাও আমি দেখলাম তার হাতে ধূসর বর্ণের একটা অবগুণ্ঠন আমি জায়গা নেওয়া মাত্রই সে বিশাল আকারে সেই অবগুণ্ঠন দিয়ে নিজের মাথা ও গোটা শরীর ঢেকে ফেলল জাজ সাহেব আমায় হুকুম দিলেন foreman of the jury will now deliver the verdict আমি উঠে দাঁড়িয়ে যেই না তৃপ্ত কণ্ঠে বললাম গিলটি সেই অবগুণ্ঠন ঝরে পড়ল আর সেই উপস্থিতি কর্পূরের মতো উবে গেল তার আর কোনো চিহ্নই রইল না আমি নিজেই বিশ্বাস করতে পারলাম না যে মাত্র কয়েক সেকেন্ড আগেই সে ওই জায়গাটাতেই দাঁড়িয়েছিল অবিশ্বাস্য প্রথা অনুযায়ী জাজ সাহেব আসামিকে বললেন খুনের অপরাধে আপনাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে আপনার কিছু বক্তব্য আছে আমার আসামিকে দেখে মনে হলো কেউ যেন তার শরীরের সমস্ত রক্ত প্রাণশক্তি শুষে নিয়েছে শেষ সময় আগত প্রায় বুঝতে পেরে সে বিড়বিড় করে কিছু বলছিল পরদিন খবরের কাগজে লেখা হয়েছিল সাজা শুনে অপরাধী কোর্ট চত্বরেই ভেঙে পড়ে আসন্ন মৃত্যুর কথা ভেবে তার মুখ দিয়ে কয়েকটা ভাঙা ভাঙা শব্দ অস্ফুটে বেরিয়ে আসে সেই শব্দগুলো একত্রিত করলে এরকম অর্থ বেরোয় আমি নির্দোষ আমার ন্যায্য বিচার হয়নি ফোরম্যান অফ দ্য জুরি প্রথম দিন থেকে ধরেই নিয়েছিল যে আমি খুন করেছি তার বিরূপ আচরণের জন্যই আমায় ফাঁসি কাটে ঝুলতে হবে খবরের কাগজগুলো মন গড়া কথা লিখেছিল এমন কথা প্রায় সমস্ত আসামি বলে তাই সেটাই তারা এই ক্ষেত্রে বসিয়ে দেয় আদালত কক্ষে সেদিন কেউ বুঝতে পারেনি না জাজ না জুরি না সাংবাদিক না উকিল না আগত মানুষ একমাত্র আমি শুনতে পেরেছিলাম বাস্তব পার্থিব জগৎ যেখানে মানুষ থাকে তার ওপারেও একটা জগৎ আছে আর সেই জগৎ থেকে আসা এক উপস্থিতির সাথে সাক্ষাতের কারণে কি আমি কথাটা শুনতে পেয়েছিলাম জানি না না জেনেও স্পষ্ট শুনেছিলাম সে আসামি বলছে মাই লর্ড মাই লর্ড আমি জানতাম আমার পরিণতি ছটফট করতে করতে মরে যাওয়াই আমার নিয়তি মাই লর্ড যেদিন যেদিন ফোরম্যান অফ দ্য জিউরিকে দেখেছি আমি সেদিনই বুঝে গেছিলাম আমি জানতাম আমি জানতাম ও আমায় মুক্তি দেবে না আপনার সাজা দেওয়ার আগেই ও এসেছিল আমার ঘরে গতকাল রাতে আমার আমার বিছানার পাশে দাঁড়িয়ে একটা শক্ত মোটা দড়ি আমার গলায় পরিয়ে দিয়ে বলেছিল খেলা শেষ সানডে সাসপেন্সে আজ শুনলেন চার্লস ডিকন্সের লেখা দ্য ট্রায়াল ফর মার্ডার গল্পের অনুবাদ বেতার নাট্যরূপ এবং মিস্টার হারকারের চরিত্রে পুষ্পল ডেরেকের চরিত্রে এবং গল্পের সূত্রধার আমি অগ্নি আগন্তুক আসামি এবং উকিলের চরিত্রে সমক আদালতের কর্মী রিচার্ড সাক্ষীর চরিত্রে নবাগত চয়ন রায় জিউরি অগ্নি দ্বীপ এবং আলতামাস মহিলা সাক্ষী উপাসনা অন্যান্য কণ্ঠ পুষ্পল সঞ্জীব চয়ন মহাশ্বেতা এবং উপাসনা গল্পের কথক জাজ নিহত ব্যক্তির চরিত্রে এবং পর্ব পরিচালনায় দ্বীপ ধনী পরিকল্পনা সৌম্য এবং Shubho poster design team asterisk শেষ হল চার্লস ডিকেন্সের লেখা দ্য ট্রায়াল ফর মার্ডার আগামী সপ্তাহে আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে সানডে সাসপেন্স